আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কোরআন করিমের একটি আয়াত সম্পর্কে সুরায় মমিন নুন সুরাতুল মমিনুন যার শুরুতে আল্লাহ রব্বুল আলমিন এর সাদ করেছেন কাদ আফলাহাল মমিনুন আল্লাদিন আহমফি সলাতিম খাসেও নিঃসন্দেহে সফল কম হয়েছে ওই সব ইমানদার লোকেরা কাদ আফলাহাল মমিনুন নিঃসন্দেহে সফল কাম হয়েছে অর্থাৎ নিশ্চিত তারা সফলতা লাভ করবে ওইসব মমিনরা সলাতিম তাদের বেশ কয়েকটি বৈশিষ্ট্য গুণাবলী আল্লাহ রব্বুল আর বর্ণনা করেছেন শুধু ইমানের ইসলামের দাবি করলে হবে না তার প্রথমটি হচ্ছে সলাতিম যারা তাদের সলাতে বিনয়ী খুশুর সাথে একগ্রতার সাথে একনিষ্ঠতার সাথে রব্বুল আলমিনের সামনে শেষদায় অবনত হয় সলাত আদায় করে যারা হুসুর সাথে বিনয়ী হয়ে সালাদ সম্পাদন করে তারা সালাতের যে সব শর্তগুলি রয়েছে আর কান অজেবাদ ফরজগুলি রয়েছে সন্ন্যাদ সমূহ রয়েছে সে সমস্তগুলি পূরণ করার চেষ্টা করবে এবং সেইভাবে সলাত আদি করবে যেভাবে রসৌল্লাহ সাল্লাহ ইসলাম সলাতে শিক্ষা দিয়েছেন সলাতে মনোযোগী হইতে হবে যদি সলাতে মনোযোগী হন তাহলে সলাতের ফলাফল পাওয়া যাবে তাহলে আপনি আপনার জীবনে সংশোধন নিয়ে আসতে পারবেন পাপ মুক্ত হতে পারবেন অশ্লীলতা মুক্ত হতে পারবেন এবং ইহকাল পরকালে সফল কাম হতে পারবেন তারপরে যে দ্বিতীয় বৈশিষ্ট্য বলা হয়েছে তা হচ্ছে যারা অসার কথা কাজ থেকে মুখ ফিরিয়ে দেয় যারা অসার কথা কাজকে এড়িয়ে চলে এমন কথা কাজে থাকবে না যে সব কথা কাজে কোনো লাভ নেই না দিনের লাভ আছে না দুনিয়ার বৈধ লাভ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান ফিতনার যুগে বহুমুখী ফিতনা বাড়িতে ফিতনা হাতের মুঠি মোবাইলে ফিতনা বাড়ির বাইরে রাস্তাঘাটে ফিতনা সব জায়গায় ফিতনা আর ফিতনা এ সমস্ত ফিতনা থেকে নিজেকে মুক্ত রাখতে হলে যারা অসার কথা কাজকে এড়িয়ে চলে যেখানে দেখে অসার কথা কাজ সামনে কে করছে সেটা থেকে মুখ ফিরিয়ে নেবে সরে পড়বে যদি দেখে যে নিজের মনটা অসার কথা কাজে চলে যাচ্ছে তাহলে জানবে যে সে কুপ্রবৃত্তির অনুসারী হয়ে যাচ্ছে মনের পূজা করছে তেবাউল হাওয়া সুতরাং এই হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ থেকে ফিরে আসবে তবা ইস্তেফার করে আল্লাহর দিকে ফিরে আসবে মরিদুন রব্বুল আলমিনের এই হেদায়ত নামার ওপর যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা আমাদের কথা কাজের মাধ্যমে হয় একটি সবাব নেকির কাজ করব। নেকির কথা বলবো আর না হইলে একটি হালাল রুজির ব্যবস্থা করব। একটা হালাল টাকা আসবে আমার কাছে একটা হালাল পয়সা আসবে যাতে আমাকে রবের কাছে জবাব দিতে হবে না এবং তাতে থাকবে সার্বিক বরকট সেই নিয়ামত স্থায়ী হবে আল্লাহ রব্বুল আলম এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন এবং আজকাল এই বহুমুখী ফিতনার যুগে আল্লাহ সমস্ত ফিতনার থেকে আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে বেঁচে থাকার বাঁচিয়ে রাখার তৌফিক দান করে